আনাস ইবনু মালিক রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম সাফিয়াকে আজাদ করলেন এবং এই আজাদিকে তার বিয়ের মাহর ধার্য করলেন